আলহি ওয়াসাল্লাম রমজান মাসে সবচেয়ে বেশি দান করতেন হাদিসে বলা হয়েছে কানা রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন সবচেয়ে বড় দানশীল ছিলেন আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম ওয়াকানা আজওয়াদা মিম্মা ইয়াকুনু ফি রমাদান আর সবচেয়ে বেশি দান করতেন তিনি রমজান মাসে হেইনা ইয়ালকাহু জিব্রাইল যখন জিব্রাইল তার সঙ্গে সাক্ষাৎ করতেন وكان يلقاه في كل ليلة من رمضان জিব্রাইল সালাম রমজানের প্রতি দিন আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করতেন ফায়ুদারিসুহুল কোরআন এবং তিনি আল্লাহর রসুলের সঙ্গে কোরআনের দার্স করতেন একবার আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম তাকে শোনাতেন আবার জিব্রাইল আল্লাহর রসুলকে শোনাতেন এটাকে বলা হয় ইদারিস মুদারাসা বুখারি শরীফের হাদিসে বলা হয়েছে ফায়ুদারিসুহুল কোরআন পরস্পরে কোরআনের দার্স করতেন শোনাতেন এরপরে এবনে আব্বাস রাদি আল্লাহ আনহু বলেন ফালা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামা মিল মুরসালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের ক্ষেত্রে রিহে মুরসালা বসন্তের বায়ুর চেয়েও বেশি দানশীল ছিলেন বসন্তের বায়ু কেন উল্লেখ করলেন মহাদ্দেশিনে কেরাম লেখেন এ বায়ুর দ্বারা পৃথিবীতে তিনটা জিনিস পাওয়া যায় এক হচ্ছে যে সকল গাছগাছালি শুকিয়ে মরে গেছিল পাতাগুলো ঝরে গিয়েছিল এই বায়ুর মাধ্যমে যখন নতুন বৃষ্টি শুরু হয় তখন সেই গাছগুলো আবার নতুন পাতা দিয়ে শ্যামল আকার ধারণ করে দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই এই বায়ুর প্রভাব সকলের জন্যই সমাদৃত এবং ব্যাপকভাবে সকলে উপকৃত তৃতীয় নাম্বার হচ্ছে নতুন জীবন তারা ফিরে পায় এমনি আব্বাস রাজি আল্লাহ আনহু একটা উদাহরণ দিয়ে আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লামের এই তিনটা বৈশিষ্ট্য একবারে উল্লেখ করে দিয়েছেন যখন পৃথিবীর মানুষ দিশেহারা মারামারি খুনা খুনিতে লিপ্ত ছিল মানুষ যখন একদিকে একদল ধনী হচ্ছিল আর একদল গরিব হচ্ছিল আকাশ পাতাল ব্যবধান হচ্ছিল সেই মুহূর্তে তিনি সেই মৃত্যু মানুষের সামনে এসে এক নতুন জীবন দান করেন ইসলামের দাওয়াত পেশ করলেন এ দাওয়াতের মাধ্যমে পৃথিবীর মানুষই নয় বাতাসের মাধ্যমে যেরকম বৃষ্টির মাধ্যমে গোটা পৃথিবীর সব কিছু উপকৃত হয় ঠিক আল্লাহর নবীর মাধ্যমেও পৃথিবীর মানব দানব গাছগাছালি লতা পাতা খাল বিল সব কিছু উপকৃত হয়েছিল এবং এই বসন্তের বায়ুর মাধ্যমে যেরকম দ্রুত পরিবর্তন আসে আল্লাহর নবীর মাধ্যমে পৃথিবীতে দ্রুত পরিবর্তন এসেছিল যেই লোকগুলোর নিজের কোনো দিশা ছিল না আল্লাহর নবীর সংস্পর্শে আসার কারণে শুধুমাত্র তারা দিশা পেয়ে যায় নেই বরং দিশারি হয়েছে কোন এক ফার্সি কবি বলেছেন দুর্ফেশানি নে তরি কতরুক দরিয়া কর দেয়া دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا خود نہ تھے جو راہ پر اوروں کے ہادی بن گئے کیا نظر تھی جس نے مردوں کو مسیحا کر دیا بھائی ربی صلی اللہ علیہ وسلم پیتھو مانوشر سامنے ایمن ایک سمے آگمن کر لین যখন এক শ্রেণীর মানুষ সুদে টাকা লাগাতো আর গরিব শ্রেণীর মানুষ সুদে টাকা নিত টাকা নিয়ে তাদের আদায় করার কোনো ক্ষমতা ছিল না ফলে আবার যখন নতুন বৎসর শুরু হতো মূল টাকার সাথে সুদের টাকা যোগ হয়ে তার উপরে আবার সুদ চক্রবৃদ্ধি আকারে সুদের বোঝা এমন ভাবে বেড়ে চলছিল যেখান থেকে মুক্তির আর কোনো পথ ছিল না ঠিক সেই মুহূর্তে এসে আল্লাহর নবী সাল আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের বাণী শুনালেন অফি আমওয়ালিহিম হকুল্লিসাইল ওয়াল মাহরুম ধনীদের মালের মধ্যে গরিব এবং প্রার্থীদের অধিকার রয়েছে গরিব মানুষেরা খুশিতে উদ্বুদ্ধ হল অধিকার আমাদের অধিকার রয়েছে ওই ধনীদের মালের মধ্যে হা হ্যাঁ, তোমাদের অধিকার রয়েছে ওই দশতলা বিল্ডিং এর মধ্যে তোমাদের অংশ রয়েছে বলুন তাহলে আমরা কি করে আমাদের সে অধিকার উদ্ধার করতে পারি আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম বললেন একটাই মাত্র পথ সব ধর্ম ত্যাগ করে সব বাতিল ইলাহের এবাদত ত্যাগ করে এক আল্লাহর আনুগত্যে ফিরে আসো ইসলামের ছায়াতলে চলে আসো আল্লাহ সেদিন বেশি দূরে নয় যেদিন তোমাদের অধিকারগুলো ইসলাম উদ্ধার করে দিবে বাস্তবে তাই হয়েছিল ইতিহাস পড়ুন আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম যেদিন মক্কে বিজয় করেছিলেন বিদায় ভাষণ দিচ্ছিলেন সেদিন তিনি বলিষ্ঠ কণ্ঠে বলেছিলেন জাহিলি যুগের যত কুসংস্কার রয়েছে আজকে আমি তাহতা কদামাইয়া সবগুলো আমার উভয় পায়ের নিচে পদদলিত করছি ওয়াইন্না রেবাল জাহিলিয়াতে তাহতা কদামাইয়া জাহিলি যুগের যত রকমের সুদ রয়েছে সমস্ত সুদের দেনা পাওনা আমি আজকে পায়ের নিচে পিষে ধ্বংস করে দিলাম এবং তিনি এও বললেন সর্বপ্রথম যেই ব্যক্তির সুদ আমি রহিত করছি আমার চাচা আব্বাসের যত সুদ সবগুলো বিলুপ্ত ঘোষণা করা হল নিজের পরিবার থেকে শুরু করলেন এভাবে জাহিলি যুগের সেই কুপ্রথা সুদের প্রচলনকে বিলুপ্ত করে দিয়ে তার বিপরীতে জাকাত ব্যবস্থার প্রচলন করলেন আমাদের আজকে আলোচনা দান সাদাকা খায়রাত এগুলোর ফজিলাত না দেওয়ার ক্ষতি ফাদাইলুস সাদাকাত ওয়াল ওয়াঈদু আলা মানইহা আজকের জুমায় শুধু এগুলো আলোচনা হবে আগামী জুমায় এর মাসাইলগুলো আলোচনা হবে কোন জিনিসে জাকাত অজীব হবে কোনটায় হবে না ভাইয়েরা আমার পৃথিবীর মানুষ আজকে দুই ধরনের অর্থনীতিতে নিষ্পেষিত একদিকে সমাজতন্ত্রের অর্থনীতি আর একদিকে পুঁজিবাদী অর্থনীতি সমাজতান্ত্রিক অর্থনীতির মূল স্লোগান ছিল কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না আমরা ছোটবেলায় এদেশের কাস্তে কুড়ালওয়ালাদেরকে দেখেছি এখনো যে কিছু নেই তা না যদিও এই কাস্তে কুড়ালওয়ালাদের যেখানে জন্ম হয়েছিল সেখান থেকে বিলুপ্ত হয়েছে এদেশে খুচরা কিছু কমিউনিস্ট সাগরে ভাটা লাগার পরেও খালে জোয়ার আনার জন্য ব্যর্থ চেষ্টা লিপ্ত রয়েছে মানুষ যখন পুঁজিবাদের জুলুমে নির্যাতিত হচ্ছিল সেই মুহূর্তে যখন এই কমিউনিস্ট নেতারা বিপ্লব শুরু করলো মানুষের সামনে স্লোগান দিতে লাগলো কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ গাছতলায় কেউ দশতলায় তা হবে না তা হবে না মানুষ দলে দলে এদের স্লোগানে ভিড়তে লাগলো এরা কিভাবে সমান অধিকার দিবে এজন্য তারা বলল ব্যক্তি মালিকানা থাকতে পারবে না দেশের যত আয় এবং উৎপন্নের উপকরণ রয়েছে কল কারখানা মিল ফ্যাক্টরি সবগুলোর মালিক হবে সরকার জনগণ সকলেই কাজ করবে এবং মাস শেষে সকলে সমান সুবিধা ভোগ করবে মানুষ মনে করল যাক এখন তো মালিকদের দমন থেকে বাঁচা যাবে কিন্তু বাস্তবে কি দেখা গেল এটা ছিল একটা ফাঁকা বুলি এটা ছিল এরকমই কারো মাথা ব্যথা হয়েছে এক মহাপণ্ডিত অশিক্ষিত কোয়াব ডাক্তারের কাছে গিয়ে বলল কোয়াব ডাক্তার বলল মাথা ব্যথার ছিদ্রপথ বন্ধ করার একটাই মাত্র রাস্তা মাথাটা কেটে ফেলে দাও ঠিক তেমনি ভাবে এই সমাজতন্ত্রীরা মানুষের জুলুমের শোষণের ছিদ্রপথ বন্ধ করার জন্য গোটা দেশের মানুষকে মুষ্টিমেয় কয়েকজন সরকারের আমলাদের গোলামে পরিণত করলো সেই কয়েকজন হল মালিক আর জনগণ সব হল গোলাম গলুর বলদের মতো সারা দিন খাটবে দিন শেষে নির্দিষ্ট পরিমাণ খাদ্য পাবে এভাবে গোটা মানবকে তারা গোলাম বানিয়ে ছাড়ল শুধু এ পর্যন্তই না আয় উৎপন্ন ব্যাহত হতে লাগলো কারণ মানুষ লাভের লোভী কোরআন বলেছে খুলিকাল ইনসানু হালুয়া মানুষকে লাভের লুভি করে সৃষ্টি করা হয়েছে যখন একজন মানুষ জানবে আমি যত কাজ করি যত শ্রম দেই আমার জন্য বরাদ্দ দুই রুটি থাকবে বেশি কিছু পাব না তখন সে নিজের থেকে আর দায়িত্বের অতিরিক্ত কোনো শ্রম দিবে না পক্ষান্তরে যদি জানে আমি একটু বেশি শ্রম দিলে বেশি উৎপন্ন করবাটা আমারই থাকবে তখন সে লাভের লোভী হয়ে বেশি কাজ করবে সমাজতন্ত্রের মাধ্যমে এরকম ব্যাহত হতে লাগলো এরপরে বাস্তবতা তালাশ করতে লাগলো মানুষ দেখলো যে না এদের স্লোগান সঠিক নয় একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য গ্রাম পুলিশ চকিদার থেকে শুরু করে তার উপরে পুলিশ এর উপরে পুলিশ সুপার এর উপরে আরো কত প্রশাসনিক আমলা মন্ত্রী পর্যন্ত চলে যাবে হাজার স্তর তৈরি করা ছাড়া একটা রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয় যদি বলা হয় ক্ষমতার দিক থেকে বিভিন্ন স্তর থাকবে কিন্তু ভোগের বেলায় সব সমান থাকবে তাহলে আমরা দেখব যে আমাদের শাসকরা কিভাবে চলছে আর আমরা কিভাবে চলছি জনগণ যখন দেখতে পেল গরিবের জন্য ঠিকই দেশের সাধারণ নারী নাগরিকের জন্য ঠিকই নিয়মতান্ত্রিক দুই রুটি আর শাসকদের জন্য রয়েছে বিলাসিতা এক একজনার দশ জোড়া জুতা এক একজনার দশ জোড়া পোশাক বিশাল প্রাসাদ অট্টালিকা তখন এই জনগণ আস্তে আস্তে খেপে গেল এবং যারা সমাজতন্ত্রের স্লোগান নিয়ে মাঠে নেমেছিল যাদেরকে শ্রদ্ধা করে রাস্তার মোড়ে মোড়ে বড় বড় মূর্তি তৈরি করেছিল জনগণ খেপে গিয়ে রাস্তার মোড় থেকে সেই মূর্তিগুলোর গলায় রশি লাগিয়ে ক্রেন দিয়ে টেনে তারপরে সাগরে ফেলে দিয়েছে রাশিয়ার রাস্তার মরে মরে যে মূর্তিগুলো ছিল সেগুলো দূর হয়ে গেছে ভাইয়েরা আমার মানুষ বুঝতে পারল সমাজতান্ত্রিক অর্থনীতি মানুষের মুক্তি দিতে পারে না ঝুঁকল আবার সেই পুঁজিবাদের দিকে পুঁজিবাদীরা আবার সেই কেউ দশতলা কেউ বিশতলা কেউ নিস্তলায় পুঁজিবাদের মধ্যে রয়েছে অবাধ মালিকানা যার বাস্তব প্রমাণ হচ্ছে আমাদের দেশের গার্মেন্টস গুলো মালিকরা শ্রমিকদেরকে সামান্য বেতন দিয়ে গাধার মতো খাটুনি খাটাচ্ছে বিশেষ করে যাতে কোনো প্রতিবাদ করতে না পারে সেজন্য অবলা মেয়েদেরকে বেশি নিয়োগ দিচ্ছে মেয়েদের উপরে চরম জুলুম হচ্ছে এর পরেও মুখ খুলে বলার কিছু নেই তাদেরকে পশুর মতো খাটাচ্ছে আর পৃথিবীর ইতিহাসে বর্তমান বিশ্বে সবচেয়ে কম বেতন হচ্ছে আমাদের দেশের গার্মেন্টস শ্রমিকদের এখান থেকে সস্তায় এই জন্যই পোশাক দেওয়া সম্ভব হচ্ছে ভাইরা আমার একদিকে মালিকগুলো খুব অল্প সময়ের ব্যবধানে বড়লোক হচ্ছে আর গরিবগুলো একেবারে ধ্বংস হচ্ছে এছাড়া পুঁজিবাদী অর্থনীতিতে ধনীরা টাকার পাহাড় গড়ে ব্যাংকে জমা রাখে গরিবেরা সেখান থেকে ধার নিয়ে ঋণ নিয়ে তারপরে হালের বলদ কিনে জমির সার কিনে সেচের মেশিন কিনে হঠাৎ করে বন্যা এসে ফসল নষ্ট হয়ে গেছে গরু দুটো মরে গেছে ধনির কোনো লস নেই ধনির ক্ষতি নেই তার সুদের টাকা দিতেই হবে গরিবের ধ্বংস হয়ে গেল জমি বিক্রি করে হলেও তাকে টাকা পরিশোধ করতে হবে এভাবে মানুষের মধ্যে হাজার ব্যবধান তৈরি করা হচ্ছে এই পুঁজিবাদী অর্থনীতির মাধ্যমে এই দুইয়ের মাঝখানে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম এসে মিশ্র অর্থনীতি পেশ করলেন কোরআনের অর্থনীতি আল্লাহ প্রদত্ত অর্থনীতি এটা পরিষ্কার এই মাইকগুলো যে তৈরি করেছে একটা মেশিন তৈরি করেছে এক কোম্পানি ম্যানুয়াল তৈরি করলো আর একজন অশিক্ষিত মানুষ মেশিন চলবে না নষ্ট হবে আল্লাহ সুবহান তিনি এই পৃথিবী তৈরি করেছেন মানুষের মধ্যে আমির গরিব ভেদাভেদ করেছেন কেন করেছেন তার কারণও তিনি উল্লেখ করেছেন একটু পরে আপনারা জানতে পারবেন সেই মহান রব্বুল আলামিন মানুষের জন্য অর্থনীতি দিয়েছেন আল্লাহর নবী তা পেশ করেছেন সেই অর্থনীতিতে সমাজতন্ত্রের মতো মালিকানা স্বীকার করা হবে না তাও নয় আবার পুঁজিবাদের মতো ঢালাও ভাবে মালিকানা স্বীকার করা হবে তাও নয় বরং এখানে মালিকানা স্বীকার করা হবে যাতে করে আয় উৎপন্ন বাড়ে মানুষ আয় করার জন্য উৎসাহিত হয় অপরদিকে আল্লাহ সুবহান ওই ধনির উৎপন্ন সম্পত্তির পুরা মালিকানা তাকে দেয় নেই তার মালিকানার মধ্যে সুনির্দিষ্ট অংশ রেখে দিয়েছেন গরিবদের জন্য কোরআন বলছে অফি আমিম হকুল্লিসাইল ধনীদের মালের মধ্যে রয়েছে বঞ্চিত এবং প্রার্থীদের অধিকার ভাইয়েরা আমার আপনি প্রশ্ন করতে পারেন কেনই বা আল্লাহ সুবহানাহু ধনী আর গরিব দুই শ্রেণীতে বিভক্ত করলেন আর ধনীদের মধ্যে গরিবদের হক রেখে দিলেন আল্লাহ তো সরাসরি দিয়ে দিলেই পারতেন আল্লাহ সুবাহ সেই রহস্য স্পষ্ট করে দিয়েছেন কোরআন বলছে সুরায় জুখরফ বত্রিশ নম্বর আয়াত নাহনু কাসামনা বাইনাহুম মাইশাতাহুম ফিল হায়াতি দুনিয়া ওয়ারাফানা বাদাহুম ফাওকা বাদিন দারাজাতিন লিয়াত্তাখিযা বাদহুম বাদান সুখরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নাহানু না বাইনাহুম মাঈশাতাহুম আমি আল্লাহ নিজে মানুষের মধ্যে তাদের জীবিকা বন্টন করেছি ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনে পার্থিব জীবনে মানুষের জীবিকা আমি নিজে বন্টন করেছি ওরাফানা বাদাহুম ফাওকা বাদিন দারাজাত এবং আমি তাদের কতক মানুষের উপরে কতক মানুষকে স্তরে উন্নতি করেছি উপরে রেখেছি তাদেরকে উন্নতি দিয়েছি কেন দিয়েছি যাতে করে তারা একে অপরকে পরস্পর পরস্পরকে অধীনস্থ করে কাজ আদায় করতে পারে বিশাল রহস্য এই পৃথিবীর নিজাম চলতে হলে কাউকে সুইপারের কাজ করতে হবে কাউকে রিক্সা চালাতে হবে কাউকে কৃষি কাজ করতে হবে কাউকে পুলিশের দায়িত্ব পালন করতে হবে সব মানুষ যদি এক স্তরের হতো তাহলে নিম্ন স্তরের কাজগুলো করার মতো লোক খুঁজে পাওয়া যেত না শহরের মানুষের ময়লা পরিষ্কার করার ব্যবস্থা থাকতো না ঘরের সামনে স্তূপ হয়ে যেত ময়লার দুর্গন্ধে আল্লাহ সুবহানাহু তাই বলেছেন আমি মানুষের মধ্যে একদল মানুষকে আর দল মানুষের উপরে প্রাধান্য দিয়েছি অর্থ সম্পদ বেশি দিয়েছি জ্ঞান বুদ্ধির মাধ্যমে বেশি দিয়েছি যাতে করে তারা একে অপরকে অনুগত করতে পারে বাধ্য করতে পারে কাজে লাগাতে পারে সুরায় জুখরুফ বত্রিশ নম্বর আয়াত এমনি ভাবে আল্লাহ সুবাহ আরেকটি উদ্দেশ্য এখানে নাজিল করেছেন কোরআনের সুরায়ন আমের একশত পঁয়ষট্টি নম্বর আয়াতে বলা হয়েছে অহুয়াল্লাদি الذي جعل لكم خلائف الأرض وهو الذي جعلكم خلائف তিনি আল্লাহ সুবাহ যিনি তোমাদেরকে পৃথিবীর খলিফা বানিয়েছেন প্রতিনিধি বানিয়েছেন এবং তোমাদের একের উপরে আর এককে প্রাধান্য দিয়েছেন কতকের উপরে কতককে অগ্রাধিকার দিয়েছেন কেন দিয়েছেন নাম্বার কারণ উল্লেখ করা হয়েছে সুরায় জুখরুফের বত্রিশ নাম্বার আয়াতে দ্বিতীয় কারণ উল্লেখ করা হচ্ছে সুরান আমের একশো পঁয়ষট্টি নাম্বার আয়াতে আল্লাহ তারা বলছেন ফিমা আতাকুম যাতে করে আল্লাহ সুবাহ যাচাই করতে পারেন পরীক্ষা করতে পারেন আল্লাহর দেওয়া সম্পত্তি পেয়ে তোমরা আল্লাহকে ভুলে যাও না আল্লাহর হুকুম পালন করো আল্লাহর নির্দেশ মতো গরিবদের সাহায্য করো এই পরীক্ষা করাও একটা আমার উদ্দেশ্য বাচ্চার হাতে চকলেট দিয়ে বাচ্চার হাতে বাবা নিজে চকলেট এনেছে বাজার থেকে আইসক্রিম এনেছে বাজার থেকে নিজের আদরের সন্তানের কাছে দিয়ে বলছে আব্বুকে একটু দেও আবার উদ্দেশ্য কি ছেলের থেকে চকলেট ফেরত নেওয়া নয় উদ্দেশ্য হচ্ছে এই দেখি চকলেট পেয়ে আমার শিশু আমাকে ভালোবাসে না চকলেট ভালোবাসে বেশি যখন ওই শিশু ঠিকই বাবার দিকে হাতটা বাড়িয়ে দেয় চকলেটটা ফেরত দেয় বাবা আর বসে থাকে না নিজের আসন থেকে উঠে যায় সন্তানকে কোলে জড়িয়ে ধরে চুমো খায় আদর করে ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবাহ বলছেন আমি তোমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করছি এক দলকে গরিব বানিয়েছি আর এক দলকে ধনী বানিয়েছি দেখতে চাই কারা সম্পদ পেয়ে আমার হুকুম ভুলে গেল আমার ওই বাচ্চার মতো চকলেট পেয়ে বাপকে ভুলে গেল নাকি বাপকে ফেরত দিচ্ছে এই কারণেই আল্লাহ সুবহান বলছেন লিয়াবু কুমফি মাতা আতাকুম আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদের ক্ষেত্রে আল্লাহ তোমাদের পরীক্ষা করছেন ভাইয়েরা আমার সুতরাং গরিবদের অধিকার জাকাত দান খয়রাত এগুলো অনুকম্পা নয় অনুগ্রহ নয় রমজান মাস এলেই দেখা যায় বিভিন্ন কোম্পানি পাতলা সুতা দিয়ে কাঁচা রং দিয়ে কিছু শাড়ি লুঙ্গি তৈরি করে নাম দেয় জাকাতের শাড়ি লুঙ্গি জাকাতের উদ্দেশ্যকে উপহাস করা হচ্ছে জাকাতের উদ্দেশ্যকে ধ্বংস করা হচ্ছে আল্লাহর বিধান কিনে তামাশা করা হচ্ছে জাকাত এই পাতলা লুঙ্গি শাড়ি দেওয়ার জন্য নয় জাকাত আদায় যোগ্য সম্পদ জাকাত গরিবদের অধিকার লামসাম দেওয়ার বিষয় নয় হিসাব নিকাশ করে এক পয়সাও যদি বাকি থাকে সেটা পর্যন্ত আদায় করতে হবে কারণ কোরআন বলে দিয়েছে অফি আমওয়ালিহিম হকুল্লিসাইল ওয়াল মাহরুম সূরায়ে দারিয়াত পনেরো থেকে উনিশ নম্বর আয়াতে এ বিষয়গুলো ক্লিয়ার করা হয়েছে অফি মাহরুম ধনীদের মালের মধ্যে হকুন রয়েছে অধিকার রয়েছে লিসাইল ওয়াল মাহরুম প্রার্থী এবং বঞ্চিত লোকদের জন্য ভাইরা আমার গরিবদের হক আদায় করবেন ধনীরা স্বভাব পাবে আল্লাহ সুবাহ এই গরিবদের হক আদায় করার জন্য ওই বাচ্চাকে যেরকম চকলেট দিয়ে বাপ ছেলের কাছে অনুরোধ করছে আব্বুকে একটু দাও আল্লাহ সুবহান ধনীদেরকে সম্পদ দিয়ে এবারে ধনীদেরকে কি সুন্দর করুন ভাবে বলছেন সুরায় বাকারার দুইশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত পড়ুন আল্লাহ তারা বলছেন মঙ্গল্লাদি ইউকরিদুল্লাহ করদান হাসানা আল্লাহ তারা বলছেন মানজাল্লাদি কে আছো ওই ব্যক্তি করদান হাসানা যে আল্লাহকে করজে হাসানা দিবে ঋণ দিবে আর আল্লাহ এটাকে বহু বহু গুণে বৃদ্ধি করে তাকে ফেরত দিয়ে দিবেন সোরায় বাকারা দুইশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত এমনি ভাবে সুরায় হাদিদের আঠারো নম্বর আয়াতে বলা হয়েছে ইন্নাল মুসাদ্দিকিন ওয়াল মুসাদ্দিকাতে ওয়া আকরাদুল্লাহ কারদান হাসানা ইউদাফ লাহুম ওয়া লাহুম আজরুন করিম নিশ্চয় যারা পুরুষ দানকারী এবং মহিলা দানকারী ও আকরদুল্লাহ করদান হাসানা এবং আল্লাহকে করজে হাসানা দিয়েছে ঋণ দিয়েছে আল্লাহ তারা বলছেন লাহুম তাদের জন্য বহু গুণে বৃদ্ধি করে দেওয়া হবে ওয়ালাহুম আজরুন কারিম এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার পুরস্কার দিবেন কে সুরায় হাদিদের আঠারো নম্বর আয়াত এমনি ভাবে কোরআনের সুরায় মুজাম্মেলের বিশ নম্বর আয়াতে বলা হয়েছে জাকাতা তোমরা সালাত আদায় করো জাকাত আদায় করো হাসানা এবং আল্লাহকে করজে হাসানা দান করো ঋণ দান করো সুরায় মুজাম্মেল বিশ নাম্বার আয়াত এখানে আল্লাহ সুবহান ঋণ চাচ্ছেন এই আয়াতগুলো নাজিল হওয়ার পরে কাফের মোশরেকরা উপহাস করতে লাগলো বলতে লাগলো আল্লাহ ফকির গরিব ঋণ চাচ্ছে কোরআন তাদের কথা তুলে নিয়েছে সুরা আল ইমরানের একশত একাশি নাম্বার আয়াতে বলা হয়েছে لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء سنكتب ما قالوا আল্লাহ তারা বলছেন লাকাদ সামি আল্লাহ আল্লাহ তারা নিশ্চয়ই শুনে রেখেছেন কৌলাল্লাদিনা কলু ওই সমস্ত নাস্তিক মোরতাদ আর বলগারদের কথা যারা বলে ইন্নাল্লাহ ফকিরুন নিশ্চয় আল্লাহ হলো ফকির আল্লাহ ফকির ওয়ানাহানু আগনিয়া আর আমরা ধনী আল্লাহ বলছেন সানাক্তুবুমা কলু ওহে দুনিয়ার মানব সকল নাস পৃথিবীর মানব সকল সকল মানুষকে আল্লাহ সুবাহান আহ্বান করছেন সম্বোধন করে বলছেন নাস মানব সকল ধনী হও গরিব হও আমির হও ফকির হও রাজা হও প্রজা হও পীর হও মুর্শেদ হও মুশরেক হও যা হও না কেন ইয়া ইউহান্নাস আন্তুমুল ফোকার তোমরা সব আল্লাহর দরবারের ফকির সব কি তোমাদের পীর ফকির মুরিদ ফকির দরগাওয়ালা ফকির দুর্গাওয়ালা ফকির মাজারওয়ালা ফকির কারো কিছু দেওয়ার ক্ষমতা নেই দেওয়ার ক্ষমতা কার পরিষ্কার মনে রাখতে হবে আজকের মুসলিম জাতি আকিদা বিশ্বাস করে কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে ল্যাংটা ফকিরের দরবারে ঘুরে আর মনে করে পীর অনেক কিছু দিয়ে দেয় কোরআন পরিষ্কার বলছে ওহে পৃথিবীর মানব জাতি আন্তমুল ফুকর তোমরা সব আল্লাহর দরবারের ফকির অল্লাহুয়াল হামিদ একমাত্র আল্লাহ হচ্ছেন ধনী আল্লাহ কি ভাইরা আমার বোঝা গেল কাফের মোশরেকরা যে উপহাস করছিল আল্লাহ তালা তার জবাব দিলেন আল্লাহ তালা ঋণ চান নিজের জন্য নয় আল্লাহ তালা পরীক্ষা করছেন ধনীদের মালের মধ্যে গরিবদের যে হক রয়েছে এটা আদায়ের জন্য উদ্বুদ্ধ করছেন আল্লাহ সুবাহান বৃদ্ধি করে দিবেন কি পরিমাণ বৃদ্ধি করে দিবেন তাও বলা হয়েছে সুরায় বাকারা দুই একষট্টি নম্বর আতে বলা হয়েছে যারা তাদের মাল ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে গামাসালি হাব্বাতিন এটা একটা শস্য দানার মতো আম্বাতাবিলা যেই শস্য দানা থেকে সাতটা ছড়া বের হলো ফেকুল্লে সম্বুলাতে মেয়াত হাব্বা প্রতিটি ছড়ায় একশত দানা একশত ফল দেখা দিল আল্লাহ এরকম বৃদ্ধি করে দিচ্ছেন এরপরে বলছেন আল্লাহ তারা ইচ্ছে করলে যার জন্য ইচ্ছে করেন তার জন্য এর চেয়ে অনেক বেশি বৃদ্ধি করে দেন সোরায় বাকার আর দুশো একষট্টি নম্বর আয়াত এমনি ভাবে আল্লাহ সুবাহ কোরআনে পরিষ্কার করে দিয়েছেন মোমিনরা দান করবে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য কোরআনের সুরা ইনসান বা সুরায় দাহার এই সুরার আট এবং নয় নম্বরাতে বলা হয়েছে ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا যারা সত্যিকার মমিন তারা আল্লাহর ভালোবাসার পরিচয় দিতে গিয়ে নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা মিসকিনদেরকে এতিমদেরকে এবং বন্দীদেরকে খাবার খাদ্য দেয় আর তারা বলে ইন্নামা নিশ্চয়ই আমরা তোমাদের খাওয়ন দিচ্ছি তোমাদের খাওয়াচ্ছি লেওয়াজহিল্লাহি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা তোমাদের থেকে কোন প্রকার কৃতজ্ঞতাও চাই না কোন রকম বিনিময়ও চাই না শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই তোমাদেরকে খাওয়াচ্ছি এটাই হবে মমিনদের উদ্দেশ্য ভাইরা আমার এভাবে আল্লাহ সুবাহ দান করার জন্য উৎসাহিত করেছেন রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের সাদ করেছেন মান তাসাদ্দাকাবি আদলে তামরাতিম মিন কাসবিন তাইয়িবিন যেই ব্যক্তি তার পবিত্র কামাই থেকে হারাম বর্জন থেকে না চুরি করে টাকা এনে মসজিদে দান করলো ঘুষের টাকা এনে মসজিদে দান করলো এরকম ভাবে সুদের টাকা এনে মসজিদ নির্মাণ করলো তাহলে বেশ্যাখানা দিয়েও টাকা অর্জন করে লিল্লা বোর্ডিং চালু করার সুবিধা কি আমি এজন্যই বলে থাকি অনেকে মনে করে মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস করত না সেজন্য কাফের আপনারা ইতিহাস পড়ুন আল্লাহর নবীর বয়স যখন পঁয়ত্রিশ বছর মক্কার খানায় কাবার পুনর্নির্মাণের প্রয়োজন দেখা দিল ওই সময় মক্কার নেতা কারা আবু জাহেল আবুল আহাব আবু সুফিয়ান রাই তারা পরামর্শ করল মক্কার সংসদ ভবন দ্বার উন্নত হয়ে বসল আলোচনা হলো আল্লাহর ঘর নির্মাণ করতে গিয়ে কোনো হারাম পয়সা লাগানো যাবে না হালাল পয়সা জমা করার জন্য লোক নিয়োগ করা হলো বিভিন্ন গোত্রের থেকে হালাল পয়সাগুলো জমা হলো ইঞ্জিনিয়ার সাহেব হিসাব করে দেখলেন এই পয়সা দিয়ে ইব্রাহিম আলাইহিসালামের খানায় কাবা যত বড় ছিল অত বড় নির্মাণ করা সম্ভব নয় হয়তো এর সঙ্গে আরো হারাম পয়সা যোগ করতে হবে নতুবা কাবার কিছু অংশ ছেড়ে দিতে হবে ইতিহাস পড়ুন মক্কার সে আবু জাহেল আবু আবু সুফিয়ান মক্কার কাফের নেতারা হলফ করল আল্লাহর ঘরে কোনো হারাম পয়সা লাগাবো না প্রয়োজনে কাবার কিছু অংশ ছেড়ে দিব বাদ দিব তারপরও হারাম পয়সা দিয়ে আল্লাহর ঘর নির্মাণ করব না এবং তাই হল আজ পর্যন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কাবা আপনারা যারা মক্কায় গিয়েছেন খানায় কাবার একটা কোনা দেখবেন অর্ধেক দেওয়াল গলা পরিমাণ দেওয়াল দিয়ে ঘেরাও করা আছে এটি হচ্ছে সে অংশ কাবার ভিতরের অংশ যা মক্কার কুফারেরা হালাল পয়সার অভাবে তখন ছেড়ে দিয়েছিল আর বর্তমান সময়ে মসজিদ নির্মাণ করার জন্য চাঁদা দেওয়ার জন্য উৎসাহিত করা হয় হারাম দিল না হালাল দিল সুদের টাকা না ঘুষের টাকা মদের টাকা না জুয়ার টাকা জেনার টাকা না ব্যবচারের টাকা এসব কিছুই বাছাই করা হল না এই কারণে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মাঝখানে বলছেন যে ব্যক্তি হালাল কামাই থেকে একটা খেজুর বরাবর দান করে এরপরে মাঝখানে বলছেন আর আল্লাহ তালা পবিত্র কামাই ছাড়া অন্য কিছু কবুল করেন না এরপরে আবার আগের কথায় ফিরে গেছেন যখন কোনো ব্যক্তি হালাল উপার্জন থেকে পবিত্র কামাই থেকে একটা খেজুর পরিমাণ দান করে আল্লাহর রসুল সাল্লাম বলছেন আল্লাহ তারা সেটাকে তার নিজের ডান হাতে গ্রহণ করেন অবশ্য আল্লাহ দুই হাতি ডান হাত এরপরে আল্লাহ সুবাহ ওই দানকৃত বস্তুকে লালন পালন করেন আল্লাহর নবী একটা উদাহরণ দিয়েছেন কামায়ুরব্বি আহাদুকুম ফালু যেরকম ভাবে তোমাদের এক একজন মানুষ একটা উটের বাচ্চাকে একটা ছাগলের বাচ্চাকে ছোটবেলার থেকে লালন করতে করতে একসময় বড় করে ফেলে ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবাহান তোমাদের হালাল কামাই থেকে ওই একটা খেজুর বরাবর দানকে লালন পালন করতে থাকেন করতে করতে হাত্তা তাকু নামেস্তাল জামাল আল্লাহ সুবাহান পাহাড় পরিমাণ বড় করে দেন বোখারি হাদিস নাম্বার চোদ্দশো দশ বাবুল্লাহ গুলুলিন ইল্লা মিন অধ্যায় আছে আল্লাহ তাআলা মানুষের অন্তর দেখেন খালেস নেইয়াতে আল্লাহর জন্য দান করতে হবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন লোক মনে মনে প্রতিজ্ঞা করল আমি আল্লাহর জন্য কিছু সাদাকা করব ফাখরা যাবে সাদাকাতিহি রাতের বেলায় গোপনে দান করবে দানের টাকা নিয়ে বের হলো টাকাটা পড়ল গিয়ে এক চোরের হাতে যখন সকাল হয়ে গেল লোকেরা বলা বলি করতে লাগলো ওই চোরা গিয়ে গল্প করছে আজকে আমাকে একজন দান করেছে লোকেরা বলা বলি করতে লাগলো একটা চোরকে আজকে রাতে কেউ দান করেছে লোকটা বুঝতে পারলো আমার দানটা চোরের হাতে পড়েছে তিনি আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ হামদু আল্লাহ সকল প্রশংসা তোমার জন্য আমি তোমার জন্য করেছি আবার নিয়ত করলো আতাসদ্দা সদা কাতিন আমি আজকে আবার দান করব ফাখরা যাবে সদা কাতিহি আবার দানের টাকা নিয়ে বের হলো আজকে রাতের সেই দানের টাকা পড়লো এক বেবিচারি জেনাকারের হাতে ও জেনাকারের জন্য রাতের আধারে বের হয়েছে ওর হাতে সাদাকার টাকা দিয়ে দিল সকালবেলা লোকেরা বলা বলি করতে লাগলো তো সুদ্দে কাল্লাইলা তাহলে জানিয়াতিন আজকে রাতে একজন ব্যবিচারীকে কেউ দান করেছে মোটা অঙ্কের টাকা ফাকলা লোকটা যখন জানতে পারলো বুঝতে পারলো আল্লাহুম্মা লাকাল হামদু আলা জানিয়াতিন আল্লাহ জানিয়া ব্যবিচারীর ক্ষেত্রে আল্লাহ আমি তোমার হামদ করছি কাতিন আমি আবার দান করব ফাখরা যাবে কাতিহি আজকে রাতে আবার সে দানের টাকা নিয়ে বের হলো ফাওয়াদা আহাফি ইয়াদাই গনিয়িন আজকে রাত্রে দান করলো যাকে সে একজন ধনী মানুষ লোকেরা বলা বলি করতে লাগলো আজকে একজন ধনীকে কেউ দান করেছে فقال اللهم لك الحمد على سارق وعلى زانية وعلى غني তিনি আল্লাহর দরবারে বলেন আল্লাহ আমি তো তোমার জন্য দান করেছি জানিয়া বেবিচারিনী চোর আর ধনী সকল ক্ষেত্রে আল্লাহ তোমার হাম করছি যে পাইল তা দেখার বিষয় আমি তোমাকে দান করেছি রাতের বেলা এসে স্বপ্নে দেখতে পেল বা তার কাছে কেউ আসলো এসে বলল আম্মা সদা কাতুকা তুমি যে চোরকে দান করেছো ফালা আল্লাহু আইয়াস্তাইফ সারাকাতিহি হতে পারে তোমার চোরের তোমার টাকা পাওয়ার কারণে ওই চোর ব্যক্তি তার চুরি থেকে বিরত হয়ে যাবে আর তুমি যে বেবিচারীকে দান করেছ হতে পারে এই বেবিচারিনি এই বেশ্যা মহিলা তোমার এই দানের টাকা পাওয়ার কারণে তার এই ব্যবিচারী কাজ থেকে ফির বিরত হয়ে যাবে ও আম্মাল গানিউ আর ধনী ব্যক্তি ফালা আল্লাহ তাবিরু হতে পারে সে শিক্ষা লাভ করবে তোমার থেকে আল্লাহ তারা তাকে যে সম্পদ দান করেছেন এর থেকে সে আল্লাহ রাস্তায় ব্যয় করার শিক্ষা লাভ করবে হাদিসটা আছে বোখারির হাদিস নাম্বার চোদ্দশো একুশ বাবনিতা তাসাদ্দা কালা গানিন ভাইরা আমার যারা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহর ফেরেস তারা তাদের জন্য দোয়া করতে থাকে রাসূলুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিহি ইল্লা মালাকান প্রতিদিন সকালে আল্লাহর দুজন ফেরেস্তা আসমান থেকে জমিনে অবতরণ করেন ফায়াকুলু আহাদুহুমা তাদের একজন বলতে থাকে খালাফান হে আল্লাহ যারা ব্যয় করে তাদেরকে তুমি উত্তম বিনিময় দান করো ওয়াকুল আখারু অপরজন ঘোষণা করে আল্লাহ আতে মুমসিকান তালাফান আল্লাহ যে ব্যক্তি তোমার পথে ব্যয় করে না তুমি তাকে ধ্বংস করে দাও হাদিসটা আছে সহি বুখারির বাবু কৌলিল্লাহি ফাম্মা মান আতা অধ্যায় আছে হাদিস নাম্বার চোদ্দশো বিয়াল্লিশ ভাইয়েরা আমার দানের ফজিরাত সম্পর্কে অনেক হাদিস আছে আল্লাহ সুবহানাহু কোরআনে বলেছেন রাসুল সাল্লাল্লাহু হাদিসে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলছেন আল্লাহ তালা বলেন আনফিক ইবনা আদম উনফিকু আলাইকা হে বনি আদম তুমি ব্যয় করো আমি তোমার উপরে ব্যয় করব তোমাকে দিব তুমি আমার রাস্তায় ব্যয় করো আমি তোমাকে দান করব বাবুন নাফাকাতে আলাল আহাল বুখারির পাঁচ হাজার তিনশো বান্ন নম্বর হাদিস এমনি ভাবে আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে আল্লাহর নবীর স্ত্রীরা জিজ্ঞেস করলেন আমাদের মধ্য থেকে সর্বপ্রথম কে আপনার সঙ্গে গিয়ে যুক্ত হবে অর্থাৎ কে মারা যাবে আল্লাহর নবী ওসাল্লাম বললেন তোমাদের মধ্যে যার হাত লম্বা সে আমার সঙ্গে আগে গিয়ে মিলবে এবারে সবাই ইঞ্চি দিয়ে মাপতে শুরু করলো কার হাত লম্বা বেশি কিন্তু দেখা গেল না আকারে লম্বা যার বেশি সে আগে মারা যায় নাই আগে মারা গেল আল্লাহর নবীর স্ত্রী সাউদারাদি আল্লাহ আনহা হাদিসটা আছে বুখারির সুনানে নাসাইর দুই হাজার পাঁচশো চল্লিশ নম্বর হাদিস ফজলুস সাদাকার মধ্যে উল্লেখ করা হয়েছে এমনি ভাবে অনেকগুলো হাদিস রয়েছে আমরা সেগুলো পড়ব আমাদের কিতাব উজ্জাকাতে হাদিসগুলো সব দেওয়া আছে ভাইরা আমার এরপরে আল্লাহর রাসুল সাল্লাম বলছেন গুরুত্বপূর্ণ কথা আলিয়াদুল হলিয়া খৈরুম মিন আলিয়াদি সুফলা উপরের হাত নিচের হাতের চেয়ে ভালো উপরের হাত দাতার হাত নিচের হাত গ্রহিতার হাত এখানে গুরুত্বপূর্ণ বিষয় আছে এটা শুধুমাত্র ব্যক্তি পর্যায়ে বলা হয় নাই আল্লাহ সুবাহ নিয়ম হচ্ছে যে দাতা হবে আল্লাহ তাকে বৃদ্ধি করে দিবেন যে গ্রহিত হবে তাকে আল্লাহ তারা বৃদ্ধি করে দিবেন না ভাইরা আমার এটা শুধুমাত্র ব্যক্তি পর্যায়ের না সামাজিক পর্যায়ের যেই সমাজ দাতা হবে তারা উন্নতি লাভ করবে ওই সমাজের উপরে যারা গ্রহিত হবে যেই দেশ দাতা হবে তারা উন্নতি লাভ করবে প্রভাব বিস্তার করবে ওদের উপরে যারা গ্রহিতা হচ্ছে যে কারণে আপনারা জানেন বর্তমান বেশিরভাগ মুসলিম দেশগুলো একদল দাতা গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে আছে আমরা গ্রহিতা বলতে খালি রাস্তার ফকিরদেরকে বুঝি এর চেয়ে বড় গ্রহিতা হচ্ছে মুসলিম দেশগুলোর শাসক যারা ইহুদি খ্রিস্টানদের কাছে গিয়ে ভিক্ষার হাত দরাজ করে দেয় আর এই রাষ্ট্রীয় ভিক্ষুকগুলো রাস্তার ভিক্ষুকের চেয়েও মারাত্মক রাস্তার ভিক্ষুক ভিক্ষা করে ঠিকই তাকে যারা ভিক্ষা দেয় তারা কোনো শর্ত আরোপ করে না কিন্তু রাষ্ট্রীয়ভাবে যখন ভিক্ষা করতে যায় দাতা গোষ্ঠীর কাছে তখন সেই দাতারা সাহায্য করে বিভিন্ন শর্ত দিয়ে এমনি ভাবে রাস্তার ভিক্ষুককে মানুষ যা দান করে পুরোটাই দিয়ে দেয় রাষ্ট্রীয়ভাবে দাতা গোষ্ঠী যাদেরকে দান করে তারা একটা অংশ কেটে রেখে দেয় আমার ভাইয়েরা এজন্য হাদিসটি খুবই তাৎপর্যপূর্ণ আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আলিয়াদুল উলিয়া খৈরুমিন ইয়াদি সুফলা উপরের হাত নিচের হাতের চেয়ে ভালো মুসলিম জাতি উপরের হাতের অধিকারী হবে কাফের মোশেক নিচের হাতের অধিকারী হবে ইতিহাস পড়ুন আল্লাহর নবীর যুগে মদিনার এহুদিরা মদিনায় থাকার জন্য কর জোর করে নবীর কাছে প্রার্থনা করেছে শুধু তাই না অমর বিন খত্তাবের যুগে যখন মদিনার এহুদিদেরকে মদিনা ছেড়ে চলে যাওয়ার জন্য নোটিশ জারি করা হল রাষ্ট্রীয় নির্দেশ জারি করা হল এহুদি নেতা অমর বিন খত্তাবের দরবার এসে হাত জোর করে বলছে অমর তুমি কেন আমাদের বহিষ্কার করছো তোমাদের নেতা তোমাদের নবী মোহাম্মদ আমাদেরকে মদিনার খয়বরে থাকার জন্য পারমিশন দিয়েছিলেন আমরা তোমাদের জন্য চাষাবাদ করব কৃষি কাজ করব কৃষকের কাজ আমরা করব উৎপন্ন ফসলের অর্ধেক তোমাদের অর্ধেক আমাদের এই শর্ত আমাদের দিয়েছে কেন আমাদের বহিষ্কার করছো ইতিহাস পড়ুন আল্লাহর নবীর খলিফা অমর বিন খত্তাব রাজি আল্লাহ তার আনুগর্য উঠলেন ওহে আল্লাহর দুশ্মন আল্লাহর নবী সেদিন তোদের কি বলেছিলেন আমার অক্ষর অক্ষরে মনে আছে তিনি সেদিন বলেছিলেন আমি তোদেরকে মদিনার ক্ষয়ে বরে ততদিন পর্যন্ত থাকার পারমিশন দিচ্ছি যতদিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে মঞ্জুর হবে এরপরে আল্লাহর নবী সেদিন বলেছিলেন কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন তোদেরকে খয়বর থেকে বহিষ্কার করা হবে এবং তোদেরকে এত দূরে পালাতে হবে তোদেরকে নিয়ে তোদের উটগুলো এত দূরে যেতে হবে উটগুলো যেতে যেতে ক্লান্ত হয়ে যাবে শ্রান্ত হয়ে যাবে আজকের সেই দিন এসেছে অমর বিন খত্তাবের হুকুম এই মদিনার খয়বর ছেড়ে তোদেরকে পালাতে হবে এক উঠের পিঠে যত বোঝা নিতে পারো নিয়ে চলে যাও এর বেশি নিতে পারবে না এহুদি সেদিন মদিনা ত্যাগ করতে বাধ্য হয়েছিল যে এহুদি সাহাবায়করামদের যুগে মুসলিমদের সাহায্যের জন্য ভিক্ষার হাত দরাজ করে থাকত আজকে সেই এহুদি খ্রিস্টানেরা মুসলিমদেরকে ভিক্ষা দিচ্ছে লজ্জা করা উচিত মুসলিম জাতির কেন এটা হয়েছে মুসলিম জাতি যেদিন থেকে আল্লাহর বিধানকে ত্যাগ করেছে জাকাতকে নিয়ে উপহাস করা শুরু করেছে জাকাতকে লুঙ্গি আর শাড়ির মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে সেদিন থেকে মুসলিম জাতি ধ্বংসের ধার প্রান্তে চলে গেছে ভাইয়েরা আমার আল্লাহর নবীর ইতিহাস পড়ুন আল্লাহর নবী সাল আলাইহি ওয়াসাল্লাম নিজে দান করেছেন শুধু দান করেছেন নবাদ প্রাপ্তির পরে তা নয় হাদিস পড়ুন আল্লাহর রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম নবাদ প্রাপ্তির সঙ্গে সঙ্গে যখন খাদিজার কাছে আসলেন ভয় পেয়ে গেলেন না যেন মারা যায় অহির প্রচণ্ড ওজন অহির প্রচণ্ড ভার আল্লাহর নবী ভীত হয়ে গেলেন খাদিজার কাছে আসলেন খাদিজা কিছুই বুঝতে পারলেন না মনে করলেন ভূতে ধরলো কিনা না জিনে ধরলো নিয়ে গেল তার চাচাতো ভাই অরাকাবিন নওফলের কাছে অরাকাবিন নওফল আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন ভাতিজা বলো তুমি কি দেখো আল্লাহর নবী যখন সব কিছু বললেন অরাকাবিন নওফল তখন বলেছিল হ্যাঁ মোহাম্মদ তোমার কোনো ভয় নেই ভাতিজা এ তো হচ্ছে সেই ফেরেস্তা নামুস জিব্রাইল যে মুসা নবীর কাছে আসত হায় আফসোস সেদিন যদি আমি জীবিত থাকতাম যেদিন তোমাকে তোমার জাতি বের করে দিবে লাংসুরুকা নাসরান মুআজ্জারা আমি তোমাকে সর্বশক্তি দিয়ে সাহায্য করতাম হায় আফসোস লাউ আকুন উজ্জাদান আমি যদি সে সময় পূর্ণ যৌবন থাকতাম শক্তিশালী যুবক হতাম যখন তোমার জাতি তোমাকে নির্যাতন করে বের করে দিবে আল্লাহর নবী আশ্চর্য হলেন আমার জাতি আমাকে বের করে দিবে আমাকে তারা নিজের সন্তানের চেয়ে ভালোবাসে মক্কায় এক বাক্যে আমাকে আল্লাহ আমিন রূপে ডাকে আমাকে এতিম হিসেবে সকলেই শ্রদ্ধা করে বিশ্বস্ত যুবক চরিত্রবান যুবক হিসেবে সবাই ভালোবাসে তখন ওরা কাবিন নওফাল বলেছিল হ্যাঁ সেদিন বেশি দূরে নয় যেদিন তোমাকে বের করে দেওয়া হবে যে কেহ এই সত্য দিন নিয়ে পৃথিবীতে আগমন করেছে যা তোমার উপর এসেছে তাদেরকেই তার জাতি নির্যাতন করেছে বের করে দিয়েছে আমার ভাইয়েরা আপনাদেরকেও মনে রাখতে হবে কোরআন এবং হাদিসের সহি কথা বললে আপনাদের চাকরি যাবে আপনাদের সমাজ থেকে বের করে দেওয়া হবে পিতা মাতা জুলুম করবে বন্ধু বান্ধব নির্যাতন করবে এলাকার লোকেরা বের করে দিবে জেল জুলুম নির্যাতন আসবে এগুলো যদি আসে তাই মনে করতে হবে হকের উপর আছেন না আসলে মনে করবে যে মুনাফিকের মধ্যে আছে যাই হোক আমি আলোচনা করছিলাম আল্লাহর নবী যখন নবাদ প্রাপ্তির পরে ওহি নাজিল হলো এরপরে খাদিজার কাছে গেলেন আর বললেন আমার ভয় হচ্ছে আমি হয়তো মরে যাব আমাকে কম্বল দাও চাদর দাও আল্লাহর নবী কি বলে আল্লাহর নবীকে খাদিজা কি বলেছিলেন শুনুন একজন স্ত্রীর পক্ষে একজন ভালো স্ত্রী স্বামীর কত উপকার করতে পারে স্বামীকে কত সান্ত্বনা দিতে পারে তার জ্বলন্ত প্রমাণ আল্লাহর নবীর স্ত্রী খাদিজা রাদি আল্লাহ আনহা আল্লাহর নবী যখন বললেন আমার ভয় হচ্ছে হয়তো মরে যাব আমার জীবনে আশঙ্কা হচ্ছে আল্লাহর নবীর স্ত্রী খাদিজা বললেন কাল্লা আবাদা না আল্লাহ আপনাকে অপমান করবেন না আপনার কোনো ভয় নেই আপনাকে কিছুই হবে না ইন্নাকা লাতাসিলুর রেহমা কারণ হচ্ছে এই আপনি তো আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখেন লাতাসিলুর রেহমা আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখেন কাল্লা এবং সমাজের অসহায় মানুষদের সাহায্য করেন অতাকসিবুল মাদুম অন্নহীন বস্ত্রহীন মানুষের অন্ন বস্ত্র যোগান দান করেন অতাকরিব দইফ আর মেহমানদের মেহমানদারি করেন অতুইনু আলা নওয়াইবিল হককে এবং দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে দাঁড়ান মানুষকে সাহায্য করেন বোঝা গেল এই বৈশিষ্ট্য এই গুণাবলী আল্লাহর নবীর মধ্যে আগের থেকেই ছিল আজকে মুসলিম জাতি এই গুণগুলো হারিয়েছে মুসলিম শরীফের হাদিস আর একটু বাড়ানো আছে তাস্তাকুল হাদিস আপনি সত্য কথা বলেন মুসলিম জাতি সত্য কথা ভুলে গেছে মুসলিম জাতি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছে মুসলিম জাতি অসহায় মানুষদের সাহায্য করা ভুলে গেছে মুসলিম জাতি মেহমানদারি ভুলে গেছে মুসলিম জাতি দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোকে ভুলে গেছে আর এখন কুফাররা এসে যখন সাহায্য করছে মানুষ দলে দলে তা তাদের দলে ভিড়ে যাচ্ছে এদেশে অনেক ধনী আছে ঠিক মতো জাকাত দিলে এদেশে গরিব থাকতেই পারে না কারণ হচ্ছে এই সম্পত্তি বন্টন করেছেন কে আল্লাহ সুবহান বারো পাড়ার প্রথম আয়াতে বলেছেন ওয়ামামিন দাব্বাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা জমিনের ভিতরে এমন কোন বিচরণশীল জীব নেই যার রেজেকের দায় দায়িত্ব আল্লাহর উপরে নয় অর্থাৎ পৃথিবীতে যত রকমের বিচরণশীল জীব রয়েছে সব জীবের রেজেকের দায়িত্ব কার হাতে তাহলে কেন মানুষ রিজিক পাচ্ছে না এটা এরকমই আপনি একশো জন লোকের খাবার তৈরি করলেন দশ জন পেটুকে সে ব্যাগ ভরে খাইলো আর পকেটে করে নিয়ে গেল তাহলে বাকি পাঁচজন তো না খেয়ে থাকতে হবে ঠিক এরকম ভাবে আল্লাহ সুবাহ যথেষ্ট পরিমাণ সম্পদ দিয়েছেন এই সম্পদ মুসলিমেও কিছু লোকেরা গুদাম জাত করে রেখেছে আর বিলাসিতা উড়িয়ে দিচ্ছে ওদের কুকুর যা খাচ্ছে মানুষ তা পাচ্ছে না এরকম ভাবে যখন কিছু লোক জাত করেছে অন্য লোকদের তখন না খেয়ে থাকতে হচ্ছে ভাইয়েরা আমার আমি এজন্য বলি আজকে মুসলিম জাতি ঠিক মতো জাকাত দিলে এদেশে কোনো গরিব থাকতে পারে না তা না দিয়ে আমরা করছি জাকাতের লুঙ্গি আর শাড়ি বিতরণ আর হদি খ্রিস্টানরা বিভিন্ন এনজিও দিয়ে গ্রামগঞ্জে দুর্যোগপূর্ণ এলাকায় গিয়ে সাহায্য করছে মানুষ আব্দুল এহসান দয়ার গোলাম যেখান থেকে সাহায্য পায় তাদের গোলামি করছে একটা নষ্ট কুয়া তৃষ্ণার্ত লোকেরা এসে পানি পান করতে চাচ্ছে আপনি বললেন না এই কুয়ার পানি নষ্ট এই কুয়ার পানি পান করা যাবে না এটি পান করলে এটি পান করলে তুমি মরে যাবে রোগ জীবাণু আছে এর ভিতরে তৃষ্ণার্ত লোকেরা বলছে আমাদের তাহলে ভালো পানি দান করো ভালো পানি দিতে পারবো না এই পানি পান করতে দিব না আপনি কঠোর হস্তে দমন করছেন তৃষ্ণার্ত লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে এক সময় অসংখ্য তৃষ্ণার্ত লোক এসে যখন তৃষ্ণায় মরে যাচ্ছে ভালো পানি পাচ্ছে না আপনার বাধা উপেক্ষা করে আপনাকে লাঠি দিয়ে সরিয়ে দিয়ে এরপরে দূষিত পানি পান করতে যাচ্ছে ঠিক তেমনি ভাবে আজকে যতই আমাদের দেশের লোকেরা চিল্লা চিল্লি করুক দেশ খ্রিস্টান নিয়ে যাচ্ছে উপজাতিদেরকে খ্রিস্টান মানাচ্ছে পাহাড়ি অঞ্চল দখল করে নিচ্ছে যতক্ষণ পর্যন্ত জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে ওই সব জায়গায় এই খ্রিস্টান মিশনারিদের মোকাবেলা না করা যাবে অতক্ষণ পর্যন্ত মসজিদে মেম্বারে বক্তব্য দিয়ে কোনো লাভ হবে না আমার ভাইয়েরা এজন্য ধনীদের প্রয়োজন আছে সুপরিকল্পিতভাবে জাকাত ভিত্তিক বাইতুল মাল গঠন করে এরপরে পরিকল্পিতভাবে তা ব্যয় করা তাহলেই কেবলমাত্র এই সমাজে আবার ইসলামের সেই সুশীতল ছায়া চলে আসতে পারে আপনারা জানেন এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যখন চালু হয়েছিল আল্লাহর নবী যেদিন মদিনার রাষ্ট্র গঠন করে বাইতুল মাল উদ্বোধন করছেন জাকাত ভিত্তিক বাইতুল মাল গঠন করছেন সেই দিন তিনি কি ঘোষণা দিয়েছিলেন সেদিন তিনি এমন এক ভাষণ দিয়েছিলেন যা পৃথিবীর কোন অর্থনীতিবিদ পৃথিবীর কোন রাজা পৃথিবীর কোন নেতা পৃথিবীর কোন ব্যক্তির পক্ষে দেওয়া সম্ভব হয় নাই কেয়ামত পর্যন্ত হবেও না সেই ভাষণ হাদিস থেকে শুনুন আল্লাহর নবী সাল আলাই ওসাল্লাম সেদিন বলেছিলেন মান তারাকা মান মাতা ওয়ালাইহে দাইনুন ওয়ালাম ইয়াত্রু কফান আজকের থেকে যারা মৃত্যুবরণ করবে আর ঋণগ্রস্ত হয়ে মারা যাবে ঋণ রেখে মারা যাবে ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা রেখে যায় নাই আজকের থেকে আমি তাদের লাশ ফেরত দিব না কারণ ইসলামের শুরুর দিকে ঋণগ্রস্তদের লাশের জানাজা আল্লাহ নবী পড়তেন না লাশ আসতে জিজ্ঞেস করতেন লোকটা ঋণ আছে কি বলা হতো হা হ্যাঁ, আছে বলতেন তাহলে ঋণ পরিশোধের কোনো সম্পদ আছে কি তার যদি বলতো আছে তাহলে জানাজা পড়তেন নইলে পড়তেন না এমন অনেক ঘটনা ঘটেছে আল্লাহর নবী লাশ ফেরত দিচ্ছেন একজন সাহাবি উঠে বলছেন ইয়া আল্লাহ এই লোকের যত ঋণ সব আমি দান করব এরপরে জানাজা পড়েছেন এ ছিল জাকাত বাইতুল মাল চালু করার আগ পর্যন্ত যেদিন বাইতুল মাল উদ্বোধন করছেন সেদিন আল্লাহর নবী বলছেন আজকের থেকে আর কোনো লাশ ফেরত যাবে না আজকের থেকে বাইতুল মাল গঠন হয়েছে মান্তারাকা মাল আনফালে আহালিহি যদি কোনো ব্যক্তি সম্পদ রেখে যায় পাহাড় পরিমাণ সম্পদ রেখে যায় ওটা তার অরিশদের ভাগে পড়বে আমি সেখানে ভাগ বসাবো না কিন্তু জেনে রাখো অমান তারাকা দাইনানাও বয়ান যদি কোনো ব্যক্তি অসহায় স্ত্রী সন্তান রেখে যায় অথবা ঋণ রেখে মারা যায় আর তাদের ভরণ পোষণের কোনো ব্যবস্থা না থাকে ঋণ পরিশোধের ব্যবস্থা না থাকে তাহলে আমি মোহাম্মদ রসুল্লাহ রাসূলুল্লাহ বাইতুল মালের অধিকারী হিসাবে বাইতুল মালের রক্ষক হিসাবে ঘোষণা করছি মুসলিম জাতির শাসক হিসাবে ঘোষণা করছি আজকের থেকে তার সমস্ত ঋণ পরিশোধ করার দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিচ্ছি তার অসহায় স্ত্রী সন্তানদের ভরণ পোষণ দায়িত্ব আমি নিজে গ্রহণ করছি হাদিসটা বোখারির ছয় হাজার সাতশো একত্রিশ নম্বর হাদিস বাবু কলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা আন ফালে আলী একটা অধ্যায় আছে এই অধ্যায়ের এই হাদিস পরিষ্কার হয়ে গেল আল্লাহর নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাল গঠন করেছেন মুসলিম জাতির এই বাইতুল মালের অধীনে জাকাত একাত্র করে পরিকল্পিতভাবে আদায় করে এরপরে তা ব্যয় করতে হবে তাহলেই কেবলমাত্র জাকাতের উদ্দেশ্য সার্থক হতে পারে ভাইয়েরা আমার এছাড়া জাকাত দেওয়ার নামে লুঙ্গি শাড়ি আর মানুষ তা নিতে গিয়ে পা পিষে মারা যায় আল্লাহ সুবাহান এই জাকাত একটা অনুকম্পা হিসেবে দেন নেই অনুগ্রহ হিসেবে দেন নেই জাকাত ধনীদের একটা অংশ গরিবদের জন্য বরাদ্দ গরিবদের অংশ যে ধনীদের মালের মধ্যে রয়েছে কোরআনের বহু আয়াতে বলা হয়েছে সুরায় মারেজ এর চব্বিশ পঁচিশ নম্বর বলা হয়েছে মালুম যাদের মালের মধ্যে নির্দিষ্ট পরিমাণ অংশ রয়েছে নির্দিষ্ট অংশ লিসাইল মাহরুম ধনী এবং গরিব এবং প্রার্থীদের জন্য বঞ্চিতদের জন্য এখানে হকুল মালুম আগে বলা হয়েছে সুনির্দিষ্ট হক কি পরিমাণ হক ইনশাল্লাহ আগামী জুমায় আলোচনা হবে কোন মালে কি পরিমাণ জাকাত কোনটা জাকাত আসবে কোনটা আসবে না আজকে আর সে মাস আলোচনা হচ্ছে না ভাইরা আমার মুসলিমরা যদি ক্ষমতায় আসে তাদের দায়িত্ব আল্লাহ দিয়েছেন চারটা কাজ করবে সুরায় আম্বিয়া তেয়াত্তর নম্বর আয়াতে বলেছেন আল্লাহ তালা বলছেন আমি নবীদেরকে ইমাম বানিয়েছিলাম লিডার বানিয়েছিলাম এই ইমাম মানে মসজিদের ইমাম নয় তারা মসজিদের ইমাম ছিলেন আবার রাষ্ট্রের ইমাম ছিলেন রাষ্ট্রের খেলাফতের দায়িত্ব তারা আঞ্জাম দিয়েছেন আজকে ভাগ করা হয়েছে মৌলবীরা মসজিদের ইমাম থাকবে আর ইংরেজরা রাষ্ট্রের ইমাম থাকবে বাইরা আমার সব নবীরা রাষ্ট্রপতি ছিলেন আমাদের নবী সাড়ে বারো লক্ষ মাইল মদিনার রাষ্ট্রের অধিপতি ছিলেন রাষ্ট্রনায়ক ছিলেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু রাষ্ট্রপতি ছিলেন অমর বিন খত্তাব রাষ্ট্রপতি ছিলেন ওসমান আফান রাষ্ট্রপতি ছিলেন আলী এব্রাবি তলেব রাষ্ট্রপতি ছিলেন এই কোরআন দিয়ে তার রাষ্ট্র পরিচালনা করেছেন কামত পর্যন্ত মুসলিম জাতির এক সংবিধান এক আইনের কিতাব কিতাব তার নাম হচ্ছে কি যা বিস্তারিত গত জুম আলোচনা করেছে শুনে নেবেন ভাইয়েরা আমার আল্লাহ তারা বলছেন আলনাহুম আইম্মাতান আমি সমস্ত নবীদেরকে লিডার বানিয়েছিলাম আমরিনা তারা মানুষকে পরিচালনা করত আমার নির্দেশ মোতাবেক কোরআনের নির্দেশ অনুযায়ী আল্লাহর ওহির নির্দেশ অনুযায়ী এজন্য মুসলিমদের আর কোন সংবিধান নেই মুসলিমদের একমাত্র সংবিধান হচ্ছে ওহির বিধান কিসের বিধান ওহির বিধান মুসলিমরা বলবে সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো মুসলিমদের আর কোনো বিধান নেই মুসলিমদের স্লোগান হবে জনগণ ক্ষমতার মালিক নয় সুপার পাওয়ার এক আল্লাহ আর কোন সুপার পাওয়ার নেই কি সুন্দর লিখে দিয়েছে সংবিধানে প্রজাতন্ত্রের সকল মালিক জনগণ মুসলিমদের সকল ক্ষেত্রে সবকিছুর মালিককে আল্লাহ সুবাহ কাজে স্লোগান বদলাতে হবে মুসলিমরা বুক ফুলিয়ে স্লোগান দিবে সুপার পাওয়ার এক আল্লাহ লাইলাহা সকল বিধান বাতিল করো ওহের বিধান এজন্য আমাদের যান মাল সবকিছু ব্যয় করতে হবে ঠিক কিনা ভাইরা আমার আমি বলছিলাম আল্লাহ তারা বলছেন জালনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফিলাল খায়রাত আর তারা তাদেরকে হুকুম করেছি কল্যাণকর কাজ করার জন্য সালাতে সালাত কায়েম করার জন্য জাকাতে জাকাত আদায় করার জন্য যেখানে সালাত সেখানে জাকাত কোরআনের প্রায় বিরাশি জায়গায় আকিমুস সালাত আতুস জাকাত সালাতের সঙ্গে জাকাতকে উল্লেখ করা হয়েছে এ জাতির দুর্ভাগ্য সব জায়গায় পরিবর্তন এই জাতি কথায় কথায় বলে নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা এইরকম পরিভাষা কোরআনে নেই হাদিসে নেই কোরআন হাদিসের পরিভাষা হচ্ছে সালাত জাকাত সালাত জাকাত সালাত আর সালাত জাকাত সালাত জাকাত কারণ কি সালাত পড়তে আসলে ধনির পাশে গরিব গরিবের পাশে ধনী রিক্সাওয়ালার পাশে অট্টালিকাওয়ালা একজন আর একজনকে চিনবে অভাব সম্পর্কে জানবে এবং জানার পরে জাকাত দিবে এই কারণে আল্লাহ সালাতের সঙ্গে জাকাত উল্লেখ করে দিয়েছে আল্লাহ সুবাহান বলছেন যদি মমিনরা খিলাফতের অধিকারী হয় তারা চারটা কাজ করবে আকামুসালাতা এক নম্বরে কাজ করবে সালাদ কায়েম করবে দুই নাম্বার কাজ হবে জাকাত আদায় করবে তিন নাম্বার কাজ হবে ও আমারুবিল মারুফ সৎ কাজের আদেশ জারি করবে অনাহওয়ানিল মুনকার অন্যায় কাজের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করবে চারটা কাজ প্রথম নাম্বার কাজ আকামুস সালাত কেন সালাত কায়েম করতে হবে সালাতের মাধ্যমে আল্লাহর ভয় কলিজায় ঢুকবে আল্লাহর সামনে শ্রদ্ধা করবে এর মাধ্যমে জাকাতের টাকা পেলে আর সে টাকা পকেটে যাবে না আত্মসাত করবে না এই কারণে প্রথম শর্ত সালাত কায়েম করো থানার ওসি ইমাম হবে সালাদ কায়েম করবে এসপি অফিসে এসপি ইমাম হবে সালাদ কায়েম করবে ডিসি অফিসে ডিসি ইমাম হবে এরকম ভাবে প্রশাসনের সচিবালয়ে সচিবরা ইমাম হবে মন্ত্রায় মন্ত্রী ইমাম হবে আর সংসদে স্পিকার ইমাম হবে এরকম ভাবে যখন ইমাম হয়ে যাবে সালাদ কায়েম করবে ওই ইমাম সাহ তার অধীনস্থ লোকদের থেকে ঘুষ চাইতে পারবে না ঘুষের টাকার ভাগ চাইতে পারবে না এই কারণে আল্লাহ সুবাহ প্রথম শর্ত আরোপ করেছেন সালাত সালাদ কায়েম করো রাষ্ট্রীয়ভাবে সালাদ কায়েম না করে যারা জাকাত বোর্ড গঠন করেছে এদের বোর্ডে জাকাত দেওয়া যাবে না সুবিধাবাদ জিন্দাবাদ আকামুসালাত বাদ দিয়ে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আমি পরিষ্কার বলছি ইসলামিক ফাউন্ডেশনের দ্বারা বন্ধের ফতোয়া জানা যাবে না সরকারের পাঁচ আটা গোলাম একদল ফরিদুদ্দিন মাসুদ মার্কে আলেম রমজান মাস এলেই সরকারের জাকাত বোর্ডে জাকাত দেওয়ার জন্য উদ্বুদ্ধ করে আমি পরিষ্কার বলি রাষ্ট্রীয়ভাবে চারটা কাজের দায়িত্ব দেওয়া হয়েছে চারটা কাজের প্রথম হচ্ছে আকামুস সালাদ রাষ্ট্রীয়ভাবে সালাদ কায়েম করা যেই সরকার সালাদ কায়েম করে না সালাতের মাধ্যমে আল্লাহর ভয় করে না আল্লাহ অমান্য করে বারবার যারা দুর্নীতিতে বিশ্বে চ্যাম্পিয়ন হচ্ছে সেই দুর্নীতিবাস আত্মসাত সরকারি লোকদেরকে জাকাত দেওয়া যাবে না সুতরাং সরকার যতক্ষণ পর্যন্ত কোরআনের রাজ কায়েম না করবে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর বিধান কায়েম না করবে অতক্ষণ পর্যন্ত সরকারের জাকাত ফান্ডে জাকাত দেওয়া হবে না ভাইয়েরা আমার জাকাত আর সদাকা শুধুমাত্র এই উম্মতের মধ্যেই নয় আমি এখন অনেক বিষয় রয়ে গেছে জাকাত দান আদায় করতে হবে প্রিয় মাল থেকে কোরআন বলছে প্রিয় মাল থেকে দান করতে হবে মসজিদে দান করতে গেলে দেখা যায় আপনার সেই মসজিদের কথা বলছি না অনেক জায়গায় দেখা যায় পকেটে হাত ঢুকলো আর বের হচ্ছে না দান বাক্স দাঁড়িয়ে আছে কারণ পকেটে বসে হাতে দেখে যে এটা পাঁচ টাকার নোট না দশ টাকার নোট পুরান নোট না নতুন নোট পচা দুর্গন্ধযুক্ত যেটা আছে ওইটা তারপরে মস্তি দান করে দেয় একবার আমাকে একজন হাতিয়ে দিল নকল টাকা আল্লাহর সঙ্গে প্রতারণা যাই হোক নকল টাকা ওরা চালাতে পারছে না তো হুজুরকে হাতিয়ে দিয়ে দিল ভাইয়েরা আমার এই জন্য মনে রাখতে হবে কোরআন পরিষ্কার বলছে লাংতানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন তোমরা ততক্ষণ পর্যন্ত পণ্য অর্জন করতে পারবে না ন্যাক অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় মাল আল্লাহর রাস্তায় ব্যয় না করবে চার নাম্বার বাড়ার প্রথম একটা এটা ভাইরা আমার অনেকে আছে দান করে কখন যখন আর হাতে না থাকে জাকাতের মাসটা আসবে আদায় করতে পারে না কয় দিলাম ফিসাবিল্লা অনেক সময় বিয়ের অনুষ্ঠান করে এক হাজার লোকের খাবার তৈরি করেছে মেহমান পাঁচশো এসেছে খাবার বেঁচে গেছে এখন তালাশ করে কোন জায়গায় লিল্লা বোর্ডিং আছে ছাত্র আছে মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়াও এক কৃপন বখিল রুটি খাচ্ছে একটা কাক এসে ও রুটি ছমের মেরে নিয়ে গেছে রুটি খাওয়া নিয়ে কাকটাকে গাছের ডালে বসলো আর কৃপনকে ওখানে ঢিল মারা শুরু করলো যে ডালে বসে সেখানে ঢিল মারে আর কোন উপায় নেই কাক কি করবে সামনে ছিল নদী এবারে নদীর উপর দিয়ে দিল উড়াল এখন ওই বেচারা কৃপন নদী তো আর পাড়ি দিতে পারছে না অনেকক্ষণ করে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল তারপরে বলল যা দিলাম ফি সাবিল্লাহ আল্লাহর রাস্তা দান করে দিলাম এই দানের কোনো অর্থ নেই আল্লাহ তারা করে বলছেন আল্লাদি মাল জমা করে আর গনে মোচে তাও দেয় ব্যাংকে ফোন দিল হ্যালো ম্যানেজার সাহেব বলছে সোনালী ব্যাংকের ম্যানেজার হ্যাঁ বলছি আমার হিসাবটা আমি বল্টু মেয়া বলছি দেখুন তো হিসাবটা কত টাকা আছে বলল যে নিরানব্বই কোটি নিরানব্বই লাখ নিরানব্বই হাজার নিরানব্বই টাকা আর একটা টাকা ভরতে পারলেই তো আর এক কোটি এখন সে প্রেশান হয়ে গেছে কেমনে আর একটা টাকা ভরা যায় আল্লাহ তালা বলছেন আল্লাহ জামা লুমাজা এই জাতীয় লোকদের ওয়াইল এবং জাহান নামের ওয়াইল তাদের যে ধ্বংস রয়েছে ভাইরা আমার আল্লাহ রসুল সাল্লাম বলছেন একজন লোক সে মাল জমা করছে জমা করছে করতে করতে এক পর্যায়ে যখন তার মৃত্যু এসে গেছে এখন বলে যে অমুকের এত অমুকের অত অথচ অমুকের তো হয়ে গেছে মৃত্যুর আগেই যখন মৃত্যুর আক্রান্ত হয় তখন মালিকানার এক তৃতীয়াংশ ছাড়া বাকি সব অন্যের মালিকেরা চলে গেছে এই কারণে মৃত্যুর সময় কেউ যদি সব মাল দান করে যায় ওসিয়াত করে যায় ওসিয়াত কার্যকর হবে এক তৃতীয় অংশ থেকে কারণ বাকি দুই ভাগের মালিকেরাই তার নাই ভাইরা আমার এ কারণে আমাদের খেয়াল রাখতে হবে দান সম্পর্কে আরো আয়াত আছে আল্লাহ তালা কোরআনে বলছেন যারা স্বর্ণ এবং রৌপ্য জমা করে আর তার জাকাত দায় করে না আল্লাহ তালা সেগুলোকে কেয়ামতের মাঠে গরম উত্তপ্ত করবে আলাইহা ফাতুকুয়া বিহা জেবাহম জুনুবহম তাদের পিঠে পাজরিতে এগুলো দিয়ে দাগ দেওয়া হবে আর বলা হবে মা কানাজ তুমলিয়ান ফুসিকুম এ হচ্ছে তোমাদের সেই সম্পদ যা তোমরা তোমাদের জন্য জমা করেছিলে ভাইয়েরা আমার কোরআন বলছে শয়তান মানুষ যখন দান করতে উদ্বুদ্ধ হয় তখন শয়তান বলে দান করলে গরিব হয়ে যাবে টাকা কমে যাবে কোরআনে সুরায় বাকারা দুইশো আটষট্টি নাম্বারাতে বলা হয়েছে শয়তান তোমাদের সঙ্গে অঙ্গীকার করে তুমি গরিব হয়ে যাইবা আর অন্যায় কাজের হুকুম করে মিনহু আফাদুল্লাহ আর আল্লাহ তোমাদেরকে ক্ষমা এবং অনুগ্রহের জন্য আহ্বান করছেন এজন্যই যখন কোনো ব্যক্তি দান করে হাদিসে বলা হয়েছে মা ইউখরিজুর রজুলু সৈয়ামিনা সদাকা যখনই কোন ব্যক্তি তার মালের থেকে সামান্য দান করে তখন সে সত্তরটা শয়তানের মোকাবেলা করে কয়টা শয়তানের সত্তরটা শয়তানের মোকাবেলা করে রমজান মাস আমরা ইনশাল আল্লাহর হুকুম পালন করতে গিয়ে বেশি বেশি দান করব এবং আল্লাহর নির্দেশ মোতাবেক দান করব দান সম্পর্কে আরো আলোচনা আগামী জুমায় ইনশাআল্লাহ আগামী জুমায় আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আমাদের একটা সম্মেলন রয়েছে দিনব্যাপী সকাল নয়টা থেকে শুরু হবে এখানে আসবেন আরো অনেক বক্তা আব্দুল নুর মাদানি উনি বয়ান করবেন দশটা থেকে এগারোটা পর্যন্ত যিনি মদিনা ইউনিভার্সিটি পড়াশোনা করেছেন বর্তমানে মিরপুর দারুসুন্না মাদ্রাসার পরিচালক এরপরে আরো একজন আসবেন ডক্টর মঞ্জুর এলাহি যিনি নয়াদিগন্ত আর বিভিন্ন টেলিভিশনে বয়ান করেন এদেশের আলোচিত বক্তা উনিও বয়ান করবেন সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত এরকম ভাবে আরো আসবেন ডক্টর এনামুল হক মাদানি যিনি মদিনাবাসী পড়াশোনা করেছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এখন গাজীপুরে তিনি অধ্যাপক হিসনুল মুসলিমে যে অনুবাদ করেছেন আগামী জুমায় তারা সকলেই আসবেন আরো অনেক বক্তা আছে এই জন্য আগামী জুমায় আমরা সকাল নয়টার থেকে এখানে চলে আসব দিনব্যাপী এখানে আপনারা থাকবেন এবং এদিন দূরদরাজ থেকে অনেক মেহমান আসবে প্রায় তিন হাজার লোকের আমাদের পরিকল্পনা ইফতার করানোর ইফতারের সঙ্গে আমাদের ইচ্ছা আছে ভালো একটু খাবার দেওয়া রমজান মাস ষোলো ঘন্টা রোজা রেখে যাতে করে কষ্ট না হয় তারা আবার ফেরত যেতে পারেন এই মেহমানদারি করার জন্য আমরা তৈরি আছি ইনশাআল্লাহ এটার জন্য আমরা মোটামুটি হিসাব করেছি প্রায় তিন লাখ টাকা খরচ হবে তিন লাখ টাকা খরচ হবে মাইকিং আপনার সাউন্ড সিস্টেম এরপরে বৈদ্যুতিক ব্যবস্থাপনা এরপরে খাওয়া দাওয়া তিন লাখ টাকার ইন্তজাম আমাদের করতে হবে আমি আপনাদেরকে আহ্বান করব রমজান মাসে আল্লাহর মেহমানদেরকে ইফতার করাবার জন্য আমরা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ ভাইরা আমার আপনারা জানেন এই মার্কাজ এককভাবে কারো কোনো সহযোগিতা নেই কোনো কোম্পানি নেই আপনারা যারা আসেন কষ্ট করে তাদের যে সামান্য সহযোগিতা এর মাধ্যমে এই প্রতিষ্ঠান চলে শিক্ষকদের বেতন আদি চলে বিভিন্ন আয় ব্যয় চলে এখান থেকে বোর্ডিং চলে এখানে প্রায় একশো জন ছাত্র নিয়মিত খাচ্ছে এটা সব ব্যয় এখান থেকেই আসে রমজান মাসে আপনারা জাকাত দিবেন জাকাতের একটা বড় অংশ আমরা এখানে আপনাদের থেকে দাবি করছি আমাদের এখানে মাইকের যে বেশ আছে তার আমাদের একটা মিটিং হয়েছে সেখানে কিছু আবেদন এসেছে আমাদের এই মাইকের মাঝে ডিস্টার্ব করে যেটা আমরা এটা আলোচনা করে দেখেছি একটা এখানে স্পিকার দরকার হচ্ছে এগারো পিচ যার দাম আসতেছে এক লক্ষ দশ হাজার টাকা তারপরে মিক্সিং বোর্ড এটা দাম আসতেছে আশি হাজার টাকা এরপর এমপ্লিফায়ার এর দাম ষাট হাজার টাকা ইলেকট্রিক্যাল বোর্ড ও কানেকশন পনেরো হাজার টাকা আহুজা দুইশো পঞ্চাশ ওয়াটের একটা এমপ্লিফায়ার এর দাম আসছে পঁচিশ হাজার টাকা আজানের মাইকের চারটি ড্রাইভিং ইউনিট টুয়া ব্রান্ড এর দাম আসতেছে চোদ্দ হাজার টাকা তারপরে লাইনের জন্য এক কয়েল তার দুই পঁচিশশো টাকা সিলিং ফ্যান বিশটা দরকার আরো যার দাম আসতেছে বাইশ হাজার টাকা করে বাইশশো টাকা করে মোট চৌচল্লিশ হাজার টাকা একজাস্ট ফ্যানের ফ্যানের দরকার ষোলো ইঞ্চি ডায়ার আটটি এক একটা দাম তিন হাজার করে মোট চব্বিশ হাজার টাকা কম্পিউটার দরকার তিনটা আপনারা জানেন এখানে প্রকাশনার কাজ চলে মাদ্রাসার কাজ চলে বিভিন্ন কাজ চলে ইন্টারনেটে কাজ চলে অনেকে বক্তব্য নেওয়ার জন্য আসে শুক্রবারে ডাউনলোড করতে এতগুলো কাজ করার জন্য আমাদের কম্পিউটার যথেষ্ট পরিমাণ নাই এই জন্য আপনারা জানেন সালাদ কিতাবুস সালাদ সালাতের একটা বই আপনার আবেদন করেছেন অনেক আগের থেকে লেখার কাজ শুরু হয়েছে কিন্তু এক এক সময় এক একটা তাৎক্ষণিক বই বের করার কারণে তা করা যাচ্ছে না এই জন্য আমাদের তিনটা কম্পিউটার দরকার এক একটা কম্পিউটারের দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা করে তিনটার দাম পঁচাত্তর হাজার টাকা মাইকের স্ট্যান্ড সহ বারো হাজার টাকা দাম stand by general generator current গেলে যাতে আমরা এটা চালাতে পারি পাঁচ কেবি অর্ডের এটার দাম হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা এগুলো আপনারা এককভাবেও দিতে পারেন যে কেউ যেটা চান বা মিলেও দিতে পারেন আপনাদের কাছে আমরা এগুলো পেশ করছি আমরা এমনি মারহাবা দিয়ে দান উঠাবার মতো ব্যবস্থা আমরা করি না আমরা আপনাদের কাছে চাহিদা পেশ করলাম রমজান মাস আপনারা নিজেরা পারেন বা কাউকে বলে পারেন ইনশাল্লাহ আপনারা পূরণ করার চেষ্টা করবেন যাতে আমাদের এই মার্কাজের কাজগুলো আরো বেগবান হতে পারে আমাদের এই মার্কাজের আরো অনেকগুলো কাজ আছে এখানে স্থাপনারও প্রয়োজন আছে আপনারা জানেন এখনই জুমায় লোক হতে লোক যা হয় স্থান দেওয়া যায় না গত জুমায় রাস্তায় লোক দাঁড়িয়েছিল আজকে বৃষ্টি হওয়ার কারণে আমাদের সংগ্রহ হয়েছে এখানে নতুবা আজকে অনেক লোক বেশি হয়ে যেত আগামী জুমে আমাদের কি হবে এটা আমরা জানি না আমরা আমাদের এখানে সেনাবাহিনী যারা কাজ করছেন অনেক হিতাকাঙ্ক্ষী আমাদের আলহামদুলিল্লাহ এখানে হিতাকাঙ্ক্ষী হিসেবে তারা কাজ করছেন এখানে যে কবরস্থানের যে দায়িত্ব পালন করছেন জামাল সাহ সেনাবাহিনীর একজন বড় অফিসার তো ওনার কাছে আমরা দেখা করেছিলাম ওনাকে আমরা অনুরোধ করেছি যে আমাদের সামনে যে বাম পাশে জায়গাগুলো আছে এগুলো ভরাট করে দেওয়ার জন্য উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং পরে জানাবেন বলেছেন আমরা দোয়া করি আল্লাহ সুবাহান সেনাবাহিনীর যে ভাইয়ের এখানে কাজ করছেন তাদের ইমানই জজবা এবং দিনই খেদমতের জজবার বৃদ্ধি করে দেন এবং এই মার্কাজকে টিকিয়ে রাখার জন্য মার্কাজের জমিটাকে উদ্ধার করার জন্য ওনাদের ভূমিকা এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে আমরা ওনাদের জন্য দোয়া করি আমরা থাকব না এই মসজিদ থাকবে জসিমুদ্দিন রহমানি থাকবে না মসজিদ থাকবে ওই জামাল সাহেব থাকবেন না মসজিদ থাকবে আজকে যদি জসিমুদ্দিন রহমানি আর জামাল সাহেব এটার জন্য কোন অবদান রাখে কেয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত মসজিদ থাকবে অতদিন পর্যন্ত সৎকার দাঁড়িয়ে সব পাওয়া যাবে ইনশাআল্লাহ আপনারা যারা এখানে দান করছেন আমরা হয়তো থাকবো না এই মার্কাজ থাকবে এই মার্কাজের বক্তব্য পুরা দুনিয়ার আনাচে কানাচে চলে যাচ্ছে বাংলাদেশের ঘরে ঘরে চলে যাচ্ছে তাও হেদের শিক্ষা পাচ্ছে এইখান থেকে যা কিছু আলোচনা হচ্ছে এটাকে যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে যারা যেভাবে সাহায্য করছেন ইনশাআল্লাহ কেমত পর্যন্ত তারা এই সভাপতিকে হবে ইনশাআল্লাহ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মান বানা আলিল্লাহে মাসজিদান বানাল্লাহ বাইতান ফিল জান্না যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ তৈরি করে দেয় আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দেন জান্নাতে একটা প্রাসাদ তৈরি করে দেন আল্লাহ নবীর সাহাবিরা বলেন ইয়া আল্লাহ আমাদের তো প্রত্যেকের পক্ষে একটা মসজিদ তৈরি করা সম্ভব নয় আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন এই মর্যাদা তার জন্য যে ব্যক্তি পাখির বাসা তুল্য একটা অংশ করে দেয় আমাদের সুযোগ আছে এই মার্কাজ মসজিদকে বড় আকারে করার জন্য আমাদের আগত মুসল্লিরা যাতে করে সলাত আদায় করতে পারে আরামের সাথে নামাজ পড়তে পারে এখান থেকে এবাদত করতে পারে মাদ্রাসার ছাত্র এখান থেকে লেখাপড়া করে এই বিশ্ব হেদায়তের জন্য আলোকিত করতে পারে সেই জন্য এই মার্কাজের প্রয়োজন আছে এই মার্কাজের সর্বাত্মক সাহায্য করার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসল্লাহ তালা আল নবীনা মোহাম্মদ ওয়ালা আলী ওসমাইন